জাল পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই জাল পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই জাল পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই ঝড় উঠেছে উথাল পাথাল ঝড় উঠেছে উথাল পাথাল জাল যে তার কোথায় যায় পেশাল পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই যার পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই সঙ্গিনী কয় যাও গো কোথা ডুব তব তরি সে সময়টা ডুইবা গেলে কেমনে দেব পারি সঙ্গিনী কয় যাও গো কোথা ডুব তব তরি সে সম্বলটা দুই বাগেলে কেমনে দেবো পাড়ি সঙ্গিনী কাজাও গো কোথা ডুবো তব তরি সে সম্বলটা দুই বাগেলে কেমনে দেবো পাড়ি ওরে ঝথা মিলে যাইও তুমি ঝথা মিলে যাইও তুমি মাঝো পেকেছে জেলে ভারী হাতে মোটে সময় নাই যা পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই আপন জালে জনম ভৈরা মাসার কাইলা তুমি ভাবছ কি ভাই তোমার জেলে মহান প্রভু আপন জালে জনম ভৈরা মাসার কাইলা তুমি ভাবছ কি ভাই তোমার জেলে মহান প্রভু যিনি আপন জালে জনম ভৈরা মাসাট কাইলা তুমি ভাবছ কি ভাই তোমার জেলে মহান প্রভু যিনি ওরে বিশ্বাসে তোর ভিড় মতোই বিশ্বাসে তোর ভিড় মতোই নদীর কিনারায় বিচার পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই যার পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই ঝড় উঠেছে উথাল পাথাল ঝড় উঠেছে উথাল পাথাল যার যে তার কোথায় যায় যার পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই ধরা পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই যা পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই যা পেতেছে জেলে ভাই হাতে মোটে সময় নাই